জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ হতে বর্ণিত আছে যে তিনি নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে নাজদের দিকে কোনো এক যুদ্ধে বের হয়েছিলেন নবী সাল্লাহ সাল্লাম ফিরে আসলে তিনিও তার সঙ্গে ফিরে আসলেন তারা যখন কণ্টকময় বৃক্ষরাজিতে আবৃত এক উপত্যকায় উপস্থিত হলেন তখন তাদের দিবা বিশ্রামের সময় এলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেখানে অবতরণ করেন লোকেরা ছায়ার আশ্রয়ে বিক্ষিপ্ত হয়ে পড়ল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি বাবলা গাছের নিচে অবতরণ করলেন এবং তাতে তার তরবারি ঝুলিয়ে রাখলেন অতপর আমরা সকলেই ঘুমিয়ে পড়লাম হঠাৎ এক সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের ডাকতে লাগলেন দেখলাম তার পাশে একজন গ্রাম্য আরব তিনি বললেন আমার নিদ্রাবস্থায় এই ব্যক্তি আমারই তরবারি আমারই উপর বের করে ধরেছে জেগে উঠে আমি দেখতে পেলাম যে তার হাতে খোলা তরবারি সে বলল আমার থেকে তোমাকে কে রক্ষা করবে আমি বললাম আল্লাহ আল্লাহ তিনবার তারপরও তিনি কোনো প্রতিশোধ নেননি অথচ সে সেখানে বসে আছে